একটু আলোর পরশ দা হে খোদা হে প্রভু দা মনে শান্তি দাও আমার প্রাণে স্বস্তি দা আত্মতৃপ্তি দা হে খোদা দাও হে প্রভু দাও মনে শান্তি দাও আমার প্রাণে স্বস্তি দাও মনে শান্তি দাও আমার প্রাণে স্বস্তি দাও জীবনের ভুলগুলি আজ উঠছে নারাদি পারি না পথ চলিতে সে ভুলের সারা দিয়ে জীবনের ভুলগুলি আজ উঠছে নারাদি পারি না পথ চলিতে সে ভুলে সারা দিয়ে ক্ষমা কর প্রভু কেদে আজ ফিরি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ মনে শান্তি দাও আমার প্রাণে স্বস্তি দাও আত্মতৃপ্তি দাও হে খোদা দাও হে প্রভু দাও মনে শান্তি দাও আমার প্রাণে স্বস্তি দাও আমারে অন্তর যে গোমরে গোমরে কাঁদে সেদিনে ক্ষমা করো ধরো না অনুরাগে আমারে অন্তর যে গোমরে গোমরে কাঁদে সেদিনে ক্ষমা করো ধরো না অনুরাগে ক্ষমা কর প্রভু লাজে আজ মরি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু মনে শান্তি দাও আমার প্রাণে স্বস্তি দাও তৃপ্তি দাও হে খোদা দাও হে প্রভু দাও মনে শান্তি দাও আমার প্রাণে স্বস্তি দাও মনে শান্তি দাও আমার প্রাণে শান্তি দাও সবারই অন্তর যে ভুলেরই চাই যে ক্ষমা বিরহে অশ্রু ঝরে খুঁজতে তোমার উপমা সবারই অন্তর যে ভুলেরই চাই যে ক্ষমা বিরহে অশ্রু ঝরে খুঁজতে তোমার উপমা ক্ষমা কর প্রভু কেঁদে আজ মরি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মনে শান্তি দাও আমার প্রাণে স্বস্তি দাও তৃপ্তি দাও হে খোদা দাও হে প্রভু দাও মনে শান্তি দাও আমার প্রাণে শান্তি দাও মনে শান্তি দাও আমার প্রাণে শান্তি দাও তৃপ্তি দাও হে খোদা দাও হে প্রভু দা মনে স্বস্তি দা